প্রতিদিনের অনুষ্ঠানে যোগদান করে ধারাবাহিক ভাবে সুরাতুল ফাতেহার তফসিল শোনার সুযোগ লাভ করতে পারবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন এই সুরার তফসিল থেকে এমন কথাগুলি বলার যে কথাগুলির দ্বারা আমাদের সকলের হেদায়ত হয় আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন কথাগুলি শুনে এর হেদায়ত গ্রহণ করা আমরা মুসলমান হিসাবে সমস্ত মুসলমানদের জানা থাকা উচিত যে ত্রিশ পারা কোরআনে সর্বমোট একশো চোদ্দটি সুরা একশো চোদ্দ সুরার মধ্যে সর্বপ্রথম সুরার নাম সুরাতুল পাতেহা আর সর্বশেষ সুরার নাম সুরায় নাস প্রথম সুরা সুরায় ফাতেহা এই সুরাকে পবিত্র কোরআনের প্রথম সুরা ধার্য করা হলো কেন এবং মুসলমান হিসাবে আমাদের আরো জানা থাকা দরকার যে পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করতে আগে আউজ বিল্লাহ পরে তারপরে বিসমিল্লাহ রহমান রাহিম পরে কোরআনের তিলাওয়াত শুরু করতে হয় এখানে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে সুরাতুল ফাতেহা প্রথম সুরা সাব্যস্ত করা হলো কেন এবং তিলাওয়াতের শুরুতে আউজুবিল্লা বিসমিল্লা পড়ার বিধান দেওয়া হলো কেন আউজবিল্লা বিসমিল্লা করে কোরআনের তেলাওয়াত শুরু করার বিধান দেওয়ার কারণটা বোঝার জন্য স্মরণ রাখতে হবে যে ত্রিশ পারা কোরআনের আলোচ্য বিষয় অনেকগুলি আলোচ্য বিষয় আছে যা ইনশাআল্লাহ আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলিতে ধারাবাহিকভাবে শুনতে পাবেন আজকের কথাটা বোঝার জন্য অতি সংক্ষেপে তিসপাড়া কোরআনের এক শব্দে একটা আলোচ্য বিষয় আছে সেটা আমরা শুনে স্মরণ রাখার চেষ্টা করি ত্রিসপাড়া কোরআনে যত আলোচ্য বিষয় আছে সবগুলি আলোচ্য বিষয়কে একটা শব্দের ভিতরে ঢুকে দেওয়া সেই শব্দটা হলো হেদায়ত এক শব্দে ত্রিশপাড়া কোরআনের আলোচ্য বিষয় হেদায়ত হেদায়তের বহির্ভূত কোরআনে কোনো আলোচনা নাই ত্রিশ পাড়ার প্রতিটি পাড়ায় যা আলোচনা হয়েছে হেদায়তের আলোচনা হয়েছে একশো চোদ্দ সুরায় যা কিছু আলোচনা হয়েছে হেদায়তের আলোচনা হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার আয়াতে যা কিছু আলোচনা করা হয়েছে শুধুমাত্র হেদায়তের আলোচনা করা হয়েছে এজন্য ত্রিশ পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় হল হেদায়ত এই হেদায়ত কাকে বলে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব তারপর এটা বুঝলে পরে কোরআন তেলাওয়াতের শুরুতে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পড়ার বিধান কেন দেওয়া হলো সেটা বোঝা নির্ভর করে হেদায়ত বুঝা না বুঝার উপর নির্ভর করে আউজুবিল্লাহ বিসমিল্লা পড়ার বিধান কেন দেওয়া হলো ওই প্রশ্নের জবাব বোঝার জন্য হেদায়ত জিনিসটা যেটা তিস পারা কোরআনের আলোচ্য বিষয় এই জিনিসটা বোঝা দরকার হেদায়ত শব্দের অর্থ হল পথ প্রদর্শন কাউকে পথ দেখাইয়া দেওয়া এটা হলো হেদায়ত শব্দের আবিদানি আবিধানিক কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়ত বলে না ইসলামের পরিভাষায় শুধুমাত্র চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ দেখানোকে হেদায়ত বলে যে পথে চললে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় যে পথে চললে চিরকাল শান্তি পাওয়া যায় ওই পথ দেখাইয়া দেওয়াকে ইসলামের পরিভাষায় হেদায়ত বলা হয় কাজে হেদায়ত শব্দের আবিধানিক অর্থ হলো একটা পারিভাষিক অর্থ হলো আরেকটা আবিধানিক অর্থ যে কোনো পথ প্রদর্শনকেই হেদায়ত আর ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়ত বলে না চিরস্থায়ী মুক্তির পথ চিরস্থায়ী শান্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়ত বলে কাজেই ত্রিশ পারা কোরআনের যে আলোচ্য বিষয় হেদায়ত এর মর্ম কি দাঁড়ালো যে কোরআন মানুষকে চিরস্থায়ী মুক্তির পথ দেখায় কোরআন মানুষকে চিরস্থায়ী শান্তির পথ দেখায় এজন্য এক কথায় কোরআনের আলোচ্য বিষয় হেদায়ত কোরআন সমস্ত মানুষকে চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকারী পথ দেখানেওয়ালা এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে কোরআনের আলিচ্য বিষয়ের প্রতি ইঙ্গিত করে কোন আয়াতে বলেছেন হুদাল্লিন নাস কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত আবার কোন আয়াতে বলেছেন হুদাল্লিল মুস্তাকিম কোরআন খুদা বিরুদের জন্য হেদায়ত প্রশ্ন একটা কোরআন আল্লাহ কি জন্য নাজিল করে জবাবে আল্লাহ একা একে বলেন সমস্ত মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য একই প্রশ্নের জবাবে অন্য আয়াতে বলেন ক্ষুদা বিরুদেরকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য প্রশ্ন জাগে প্রশ্ন একটা কিন্তু জবাব দুইটা কেন একা একায়েতে বলেন সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে বলেন শুধুমাত্র মুস্তাকিমদের হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে এর কারণ হল আসলে কোরআন সমস্ত মানুষকেই চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায় মুসলমান অমুসলমান নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো বাসিন্দাকেই কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায় কিন্তু একদল মানুষ কোরআনের পথ গ্রহণ করে আর একদল মানুষ কোরআনের পথ গ্রহণ করে যেহেতু সমস্ত মানুষকেই পথ দেখায় কোরআন এই জন্য আল্লাহ একা এতে বলেছেন হুদাল্লিন নাস কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত যেহেতু সমস্ত মানুষ কোরআনের পদ গ্রহণ করে না শুধুমাত্র খুদা ভিরুরাই কোরআনের পদ গ্রহণ করে এজন্য অন্য আয়াতে বলেছেন হুদাল্লিল মুস্তাকিম কোরআন মুস্তাকিমদের জন্য খুদা ভিরুদের জন্য হেদায়ত কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হলো কিছু খাদ্য দ্রব্য আছে অত্যন্ত শক্তিশালী এবং ভিটামিন যুক্ত নানা প্রকার ভিটামিন যুক্ত যেমন দুধ ঘি ডিম এগুলি মানব দেহের জন্য পুষ্টিকর শুধু শিক্ষিত মানুষের জন্য না অশিক্ষিতদের জন্য শুধু বাংলাদেশের মানুষের জন্য না পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানব দেহের জন্য পুষ্টিকর কথাটা ঠিক আছে কি ঠিক আছে কিন্তু যার ডায়রিয়া রোগ আছে তার জন্য অবশ্যই ঘি পুষ্টিকর নয় অত্যন্ত ক্ষতিকর এটা কি ঘির দোষে না তার পেটের দোষে পেটের দোষে ঠিক তেমনি ভাবে কোরআন সমস্ত মানুষের জন্যই হেদায়ত কিন্তু যাদের ব্রেইনে গন্ডগোল আছে এদের জন্য কোরআন আরো ক্ষতিকর যেমন ভাবে ঘি খাইয়া একদল স্বাস্থ্যবান হয় আর একদল ঘি খাইয়া স্বাস্থ্য ধ্বংস করে তেমনি ভাবে কোরআনের দ্বারা একদল চিরশান্তি এবং চিরমুক্তির পথ পায় আর একদল কোরআনকে অমান্য করার কারণে ধ্বংস হয়ে যায় এই পার্থক্যটা বোঝাবার জন্য আল্লাহ একায়েতে বলেছেন কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত আর একায়েতে বলেছেন শুধুমাত্র মুস্তাকিম পরেজগারদের জন্য হেদায়ত কোন ডাক্তার যদি বলেন ঘি সমস্ত মানব দেহের জন্য উপকারী এটাও ঠিক আছে আবার যদি বলেন শুধু যাদের পেট ভালো তাদের জন্য উপকারী সেটাও ঠিক আছে যাদের পেট খারাপ তাদের জন্য ঘি ক্ষতিকর ঘিয়ের দোষে নয় পেটের দোষে ঠিক তেমনি ভাবে যাদের বিবেক নষ্ট তাদের জন্য কোরআন হেদায়ত নয় কোরআনের দোষে নয় তাদের বিবেকের দোষে এই বিবেকটা কি বিবেকের দোষটা কোথায় এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় নূরের একায়তে বলেন আল্লাহ নূরুসসামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজাতিন যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন সাজারা মিন সাজাওয়াতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর এই দীর্ঘ আয়াতে শুরুতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করার মালিক আসমানের বাসিন্দাদের হেদায়েতের মালিকও আল্লাহ জমিনের বাসিন্দাদের জন্য হেদায়তের মালিক হলেন আল্লাহ তাহলে কোরআনকে কেন হেদায়ত বলা হলো কোরআন হেদায়তের মাধ্যম নবী রাসুলগণকেও হেদায়ত বা নূর বলা হয় হেদায়তের মাধ্যম হিসাবে একা আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আয়াতের এক ব্যাখ্যা মতে আল্লাহ কোরআনকে নূর বলেছেন আর এক ব্যাখ্যা মতে রাসুলকে নূর বলেছেন মুফাসসিরিন কেরাম লিখেছেন নূর শব্দটার অর্থই হলো হেদায়ত পারিভাষিক নূর শব্দের আবিদারিক অর্থ হলো আলো রশ্মি ইসলামের পরিভাষায় নূর বলা হয় হেদায়ত কিন্তু আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়তের মালিক কোরআনকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়তের মাধ্যম রাসুলকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়তের মাধ্যম আর আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়তের মালিক পার্থক্যটা কি বুঝতে পারলেন আল্লাহ আসমান জমিনের নূর এর অর্থ আসমান জমিনের বাসিন্দাদের হেদায়ত করার মালিক কোরআন মানুষের জন্য নূর অর্থ মানুষকে হেদায়ত করার মাধ্যম রাসুল উম্মতের জন্য নূর অর্থাৎ উম্মতকে হেদায়ত করার মাধ্যম আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়ত করার মালিক আমি এই হেদায়ত করার পদ্ধতি হল আমি মানুষের অন্তরের মধ্যে একটা নূর দান করেছি আর কোরআনের মধ্যে আর একটা নূর দান করেছি অন্তরের নূর এবং কোরআনের নূরের পার্থক্যটা বুঝলেই আমরা বুঝে নিতে পারবো যে আল্লাহ একায়াতে হুদাল্লিন নাস আর একায়াতে হুদাল্লিন মুস্তাকিম বলেন কেন উদাহরণ দিয়েছেন এভাবে যে কোন মানুষ অন্ধকারাচ্ছন্ন পথ চলার জন্য দুইটা আলোর দরকার একটা হলো বাতির আলো আর একটা হলো চোখের আলো বাতির আলোর দ্বারা রাস্তা উজ্জ্বল হয় আর চোখের আলুর দ্বারা চলতে পারা যায় কথা বুঝে থাকলে বলুন অন্ধকার পথে চলার জন্য কটা আলোর দরকার একটা বাতির আলু আর একটা চোখের আলু যদি বাতির আলু সাথে থাকে কিন্তু চোখ যদি অন্ধ থাকে তাহলে তার জন্য বাতির আলু কোনো কাজের নয় বেকার ভাবে চোখের আলু থাকা সত্ত্বেও অন্ধকার পথে বাতি না থাকলে চোখের আলু বেকার তেমনি ভাবে আল্লাহ মানুষকে হেদায়ত করার জন্য দুইটা আলো দান করেছেন একটা হলো কোরআনের আলো এর দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায় যে বাতির আলোর মতো কোরআনের বিবরণ হলো বাতির আলোর মতো বাতির আলোর দ্বারা যেমন রাস্তা উজ্জ্বল হয় তেমনি ভাবে কোরআনের বিবরণের দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায় কাজেই কোরআনের বিবরণটা হলো কিসের আলুর মতো বাতির আলু বাতির আলুর দ্বারা রাস্তা উজ্জ্বল হওয়া সত্ত্বেও যার চক্ষু অন্ধ সে যেমন এই আলুর দ্বারা কোনো উপকৃত হতে পারে না তেমনিভাবে কোরআনের বিবরণ জানার পরে শোনার পরে বুঝার পরেও যার বিবেক অন্ধ সে কোরআনের বিবরণের দ্বারা উপকৃত হতে পারে না আল্লাহ প্রতিটি মানুষের বিবেকের মধ্যে একটা আলু দান করেছেন একটা নূর দান করেছেন সেই আলুটা কি সেই আলুটা হলো ক্ষতিকর যে পথে চললে আমার ক্ষতি হবে সেই পথে না চলা দরকার যে পথে চললে আমার উপকার হবে সেই পথে চলা দরকার বলুন তো আমার কথা বুঝে থাকলে এতটুকু বিবেক আল্লাহ সমস্ত মানুষকে দিচ্ছেন কি তাদের নাই এটা কিসের আলো অন্তরের আলো বিবেকের আলো কোরআনের আলুর দ্বারা জান্নাতের পথ চিনতে পারা যায় আর বিবেকের আলুর দ্বারা সেই পথে চলতে পারা যায় কোরআনের বিবরণ হলো বাতির আলুর মতো আর বিবেকের বিবেকটা হলো চোখের আলুর মতো বিবেকটা হলো মানুষের চোখের আলুর মতো দুই আলু একত্র হলেই শুধুমাত্র পথ চলা যায় একটা আলু থাকলে আরেকটা আলু না থাকলে পথ চলা সম্ভব হয় না এই মর্মটা বুঝিয়ে আল্লাহ বলেন নুরুন আলা নূর কোরআনের বিবরণ তাদেরই উপকারে আসবে যাদের বিবেককে কাজে লাগাতে পারে যারা কোরআনের বিবরণ জানে না বিবেক থাকা সত্ত্বেও হেদায়ত পাবে না যারা বিবেককে কাজে লাগায় না এরা কোরআন কোরআনের বিধান হালাল হারাম জেনে শুনেও যার বিবেক নির্দেশ করে যে হালাল পথে চলো হারাম পথ ছাড়ো বিবেক নির্দেশ করে কিন্তু বিবেকের নির্দেশ পালন করে না তার বিবেকটা সুস্থ অসুস্থ অসুস্থ এরা কোরআন শুনতে পারবে কোরআন বুঝতে পারবে কোরআন জানতে পারবে কিন্তু কোরআনের পথে চলতে পারবে না কোরআনের দোষে না তার বিবেকের দোষে যেমন ভাবে ডায়রিয়া রুগী ঘি খাইলেও উপকার হবে দূরের কথা আরো ক্ষতিগ্রস্ত হবে ঘিয়ের দোষে নয় তার পেটের দোষে ঠিক তেমনি ভাবে কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করে এই পথ চিনার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে সেই পথে চলতে রাজি না হয় তাদের বিবেকের দোষে তারা কোরআনের হেদায়ত পাবে না এই জন্য আল্লাহ একায়াতে হুদাল্লিন নাস বলেছেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়ত আর একায়াতে হুদাল্লিন মুক্তাকিন বলেছেন শুধুমাত্র খুদা ভিউদের জন্য কোরআন হেদায়ত আশা করি পার্থক্যটা আপনার বুঝতে পেরেছেন এই হেদায়েতের মালিক আল্লাহ এবং এই হেদায়েতের মাধ্যম হলো কোরআন কাজে আমরা কোরআন বোঝা শুরু করব কেন হেদায়তের জন্য হেদায়তের জন্য যদি আমরা কোরআন বুঝতে যাই বিবেক কিন্তু সুস্থ থাকতে হবে বিবেক যদি বিনষ্ট করে ফেলে থাকি আর কোরআন বুঝি তাহলে বাতির আলু সংগ্রহ করলাম অথচ আমাদের চোখ অন্ধ হয়ে আছে এই অবস্থা হবে কাজেই আমরা যারা কোরআনের হেদায়ত চাই আমরা কোরআনের তফসিল শুরু করার প্রারম্ভেই আমাদের বিবেকটাকে ঠিক করে নিতে হবে যে কোরআন আমাকে যেই পথ দেখাইছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শান্তি এবং মুক্তি পাব সেই পথে আমার চলা দরকার কোরআন যে পথ থেকে আমাকে নিষেধ করেছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শাস্তিভোগ করতে হবে সেই পথ আমার ছেড়ে দেওয়া দরকার বিবেকটাকে এই মর্মে সংশোধন করে নিয়ে যদি আমরা কোরআনের তফসিল শুনতে যাই তাহলে আল্লাহর ঘোষণা মতো নুরুন আল্লাহ নূর হলো দুই আলু আমার মধ্যে একত্রিত হলো আমি হব জান্নাতের পথের পথে এই হেদায়ত এর মালিক হলেন আল্লাহ আর কোরআন হলো মাধ্যম জান্নাতের পথের চালাবার মালিক আল্লাহ কাকে চালান যার মধ্যে দুইটা আলু একত্র হয় তাকে আল্লাহ জান্নাতের পথে চাল যার মধ্যে দুই আলু একত্র হয় না তাকে আল্লাহ জান্নাতের পথে চালান না এই আলু থেকে কোরআনের আলু এবং বিবেকের আলু থেকে মানুষকে বঞ্চিত রাখে শয়তান শয়তান মানুষকে তুচ্ছ বুক বিলাসের লোভ লালসা দিয়া কোরআনের প্রত্যেকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করে তাহলে হেদায়তের পথে মানুষের হেদায়তের পথে চলে চলতে বাধা হইল শয়তানের চক্রান্ত কাজেই যতক্ষণ পর্যন্ত মানুষ শয়তানের চক্রান্তকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে কথাটা বুঝলেন কিনা দেখেন শয়তানের কুমন্ত্রণায় যারা সামান্য সুখ শান্তি আর ভোগ বিলাসের রূপে হারাম কাজে লিপ্ত থাকে কার চক্রান্তে শয়তনের চক্রান্তে যারা তুচ্ছ ভোগ বিলাসের রূপে হারাম কাজে লিপ্ত থাকে এরা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন ইরা আস্তা কোরআন বিল্লাহ শৈতানির রাজিম যখন কোরআন তেলাওয়াত শুরু করতে যাও শুরুতেই যে শয়তানের চক্রান্ত তোমাকে কোরআনের হেদায়ত থেকে দূরে ধরাইয়া রাখে ওই শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ কাছে বানা যাও এই জন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউজবিল্লা করতে হয় অর্থ হলো আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহর পানা চাই আল্লাহর সাহায্য চাই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর বিখ্যাত দার্শনিক অলি আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহ আলহি লিখেছেন যে শয়তান হল কুকুরের মতো আর আল্লাহ হলেন কুকুরের মালিকের মতো শয়তান হলো কুত্তা আর আল্লাহ হলেন মালিক কোন মালিকে যদি কোনো কুত্তা বলে মালিকের পালা কুত্তা যদি কারো উপর হামলা করে এই কুত্তার হামলা থেকে আত্মরক্ষার ব্যবস্থা কি কুত্তার সাথে কুস্তি করবে হিংস্র কুকুরের সাথে কোনো মানুষ কুস্তি করলে তার নিজেকে ধ্বংসের হাতে ঠেলে দেওয়া তারা উপায় থাকবে না হিংস্র কুকুর যখন কোনো মানুষের উপর হামলা করে এই কুকুরের হামলা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কুকুরের সাথে কুস্তি নয় কুকুরের মালিককে বলো ভাই তোমার কুকুর সামলাও মালিক যখন কুকুরকে সামলাই নিবে এই কুকুর আর আপনাকে হামলা করবে ঠিক তেমনি ভাবে শয়তান হলো মানুষের মানুষের উপর মানুষের অন্তরের উপর হামলা করার মতো একটা কুকুর যেই মানুষ কোন হারাম কাজে লিপ্ত এই মানুষটাকে এই হিংস্র কুকুর হামলা করেছে আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে কারে কারে এই কুত্তাটা হামলা করছে আর কারে কারে করছে না এটা টের পাবেন যে লোকটা একটা হারাম কাজে লিপ্ত হইল এই লোকটারে এই কুত্তাটা একবার হামলা করলো যে লোকটা আর একটা হারাম কাজে লিপ্ত হইল তার কুত্তাটা আর একবার হামলা করলো যে লোকটা দশটা হারাম কাজে লিপ্ত আছে তার উপরে এই কুত্তাটা দশবার হামলা করছে যে লোকটা একশোটা হারাম কাজে লিপ্ত আছে তার এই কুত্তা তাকে উদ্বুদ্ধ করি কারণ সে মালিকের মালিকের কাছে বলে না যে তোমার কুত্তাটা জামলাও কোরআনের হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলেছেন ইদা কারা আতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহ ইন্না শাইতানির রাজিম কোরআন তেলাওয়াত আপনারা কি বলেন কাউকে যদি কোন হিংস্র কুকুর হামলা করে কোন মানুষকে কুকুরের সাথে কুস্তি করে রক্ষা পাবে না মালিক কে বললে রক্ষা পাবে তাহলে শয়তানের বিরুদ্ধে আপনারা লড়াই করে কিছুই করতে পারবেন না শয়তানের মালিক কে বলুন যে এই শয়তানের হামলা থেকে আমাদের রক্ষা করুন এটা বলার আল্লাহর শিক্ষা দেওয়া বাক্যটা হলো হলো আউজুবিল্লাহ ইমনা শৈতান রাজিম কোরআনের হেদায়ত পাওয়ার পথে শয়তান হল বাধা আশা করি কথাটা বুঝতে পেরেছেন কোরআনের হেদায়ত গ্রহণ করার পথে সমস্ত মানুষের জন্য বাধা হল শয়তান এই শয়তানের সাথে কেউ যুক্তি তর্ক দিয়া তার আক্রমণ থেকে বাঁচতে পারে কারণ শয়তানের অভিজ্ঞতা সমস্ত মানুষের চেয়ে বেশি শয়তানের জ্ঞান বুদ্ধি বিবেক শয়তানের শয়তানের জেরা তর্ক করার ক্ষমতা সমস্ত মানুষের চেয়ে বেশি শয়তানের সাথে জেরা করে কেউ পারবে না শয়তানের সাথে যুক্তি দিয়ে ও কেউ পারবে না শয়তানের সাথে বিতর্ক করে ও কেউ পারবে না এই জন্য এই শয়তানের হামলার থেকে শয়তান যে আমাদেরকে হেদায়ত থেকে দূরে সরাইয়া রাখে এটার থেকে বাঁচার ব্যবস্থা সরাসরি শয়তানের সাথে লড়াই করা নয় শয়তানের মালিকের আশ্রয় গ্রহণ করা এই জন্য কুরআ জন্য পূর্ব সত্য হল শয়তানের হামলা থেকে আল্লাহর কাছে সাহায্য চাও ব্যবস্থাটা হলো আউজুবিল্লাহ আউজুবিল্লার মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার ব্যবস্থা হবে তারপরও পুরাণের হেদায়ত পেতে গেলে আল্লাহর দয়া লাগবে শুধু শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারলেই কোরআনের হেদায়ত পাওয়া যাবে না সাথে সাথে আল্লাহর দয়া লাগবে তাহলে কোরআনের হেদায়ত পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার একটা হলো শয়তানের চক্রান্ত থেকে বাঁচা আর একটা হলো আল্লাহর দয়া লাভ করা শয়তানের চক্রান্ত থেকে বাঁচার ব্যবস্থা হলো আউজুবিল্লাহ আর আল্লাহর দয়া লাভ করার ব্যবস্থা হলো বিসমিল্লা একটু যদি আগে আসা সম্ভব হয় একটু চাপে আবার আপনাদের প্রতি সরিমন যে সমস্ত ভাইরা পড়েছেন আমাদের সেকেন্ড ফ্লোর খালি আছে আপনার ওখানে বসে ক্লিয়ার করতে পারবেন এবং এখানে যারা বসে আছেন আমার মনে হয় ব্যাগ ফুলফিল হয়ে গেছে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই আপনি যদি দোকান ওখানে একটু বুঝাই কোরআন তিলাওয়াত শুরু করার আগে এটা আমরা এতক্ষণে বুঝলাম এবার বোঝার চেষ্টা করি সুরাতুল ফাতেহাকে আল্লাহ কোরআনের প্রথম সুরা কার্য করলেন কেন এই সুরা এর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করা হয় ধারাবাহিক ভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে গেলে প্রথমেই সুরাতুল ফাতেহা পড়বেন ধারাবাহিক ভাবে কোরআন বুঝতে গেলেও প্রথমেই সুরাতুল ফাতেহা বুঝবেন নামাজে কোরআন তেলাওয়াত করতে গেলেও আগে আলাম তারা পরে আলহামদুলিল্লাহ করবেন আগে আলহামদু পরে আলাম তারা করবেন তাহলে দেখা গেল সুরাতুল ফাতেহা কোরআন তেলাওয়াতের বেলায়ও আগে স্বাভাবিক তেলাওয়াতের বেলায়ও কোরআন তেলাওয়াত ফাতেহা আগে কোরআন বুঝতে গেলেও ফাতেহা বুঝতে হয় আগে নামাজে কোরআন পড়তে গেলেও ফাতেহা পড়তে হয় আগে এই জন্য পবিত্র কোরআনের একশো চোদ্দ চূড়ার মধ্যে এক নম্বর সিরিয়াল সকল একশো তেরো চূড়ার আগে আল্লাহ সুরাতুল পাতে আগে স্থাপন করে বাকি রইল যে কোরআন বুঝতে গেলে পাতে হা আগে বুঝতে হবে না এটা হলো সহজ ব্যবস্থা কথা এমন নয় যে সুরাতুল ফাতেহা না বুঝলে কোরআনের কোনো কিছুই বুঝবেন না তা নয় কিন্তু বোঝাটা খুব পরিষ্কার হবে সুরাতুল ফাতেহা আগে বুঝে পরে কোরআন বুঝতে গেলে বোঝাটা হয় সহজ কোরআন সহজ বুদ্ধ হয় অন্য সুরা আগে বুঝলে নয় কোরআন সহজ বুদ্ধ হয় সুরাতুল ফাতেহা আগে বুঝ এর একটা উদাহরণ দেখুন সুরাতুল ফাতেহার ভিতরে বান্দা আল্লাহর কাছে দোয়া করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদের সুদা পথ দেখাও বিভিন্ন তফসিরে হাদিসে উল্লেখ আছে যে বন্দা যখন আল্লাহর কাছে বলে এই ইহদিন মুস্তাকিম আমাদের সুজাপদ দেখাও তখন আল্লাহ বলেন লাকামা সাল তাই আব্দি বান্দা তুমি আমার কাছে যেই জিনিসটা চাইলে আমি তোমাকে সেই জিনিসটা দান করে দিলাম দোয়া করলো আল্লাহ বলেন আমি দান করে দিলাম কোথায় দান করে দিল প্রশ্ন বাকি থাকে কোথায় দান করে দিল একটা লোক যদি এক শহর থেকে অন্য একটা শহরে যেতে চায় ওই শহরে যাওয়ার পথ যদি চিনে না আপনাকে যদি বলে যে ভাই আমি অমুক শহরে যাব আমার আমাকে পথটা দেখায় দাও আর আপনি যদি বলেন দেখাইয়া দিলাম দেখাইয়া দেওয়া হইল তোমাকে পথ দেখাইয়া দিলাম বললেই পথ দেখাইয়া দেওয়া হয় না বাস্তবেও দেখাইতে হয় সুরাতুল ফাতেহার ভিতরে বন্যা বলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাইয়া দাও আল্লাহ বললেন দেখাইয়া দিলাম কোথায় দেখাইয়া দিলেন বাস্তবতা কোথায় এই প্রশ্নের জবাবে মুফাসিরাম লেখেন সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহর সাথে বন্দার কথার লেনদেন হয়েছে বন্দার চাইছে আল্লাহর কাছে আমাদের সুদাবত দেখাও আর আল্লাহ বলেছেন দেখাইলাম কথা দিয়েছেন বাস্তবায়ন শুরু করলেন কোথার থেকে থেকে আল্লাহ বন্দাকে জান্নাতে যাওয়ার দেখাইয়া দেওয়া শুরু করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া বন্দাকে জান্নাতে যাওয়ার দেখাইয়া শেষ করলেন তাহলে সুরাতুল ফাতেহার ভিতরে সুজাফত দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন আর তিসপাড়া পুরাণের ভিতরে তার বাস্তবায়ন কথাটা বুঝলেন কিনা দেখুন সুরাতুল ফাতেহার ভিতরে সুজাফত দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন আর পিসপরা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন বলেন বাস্তবায়ন আগে বুঝলা বোঝা সহজ আবেদন আগে বুঝলে বাস্তবায়ন বোঝা সহজ এই জন্য যে সুরার ভিতরে হেদায়তের আবেদন সেটা আগে বুঝলে যে যে বাকি সুরাগুলির ভিতরে হেদায়তের বাস্তবায়ন ওইগুলি বোঝা সহজ হয়ে যায় এই জন্য সুরাতুল ফাতেহা কোরআনের সর্বপ্রথম সুরা হিসাবে আল্লাহ ফাকরাবুল আলম স্থাপন করেছে এই সুরাতুল ফাতেহার বিভিন্ন নাম আছে বহু নাম আছে জনসাধারণের মধ্যে এই সুরা আলহামদু সুরা নামে বেশি পরিচিত আর শিক্ষিতদের কাছে এই সুরা সুরাতুল ফাতেহা নামে বেশি পরিচিত জনসাধারণ আলহামদু সুরা বললে সহজে বুঝে চিনে এই সুরা শিক্ষিতরা সুরা তুল ফাতেহা বললে সহজে চিনে এই এই সুরা অবশ্য বিভিন্ন হাদিসে এই সুরার নাম আলহামদু সুরা বলে ওই সুরার নাম আসে সুরাতুল ফাতেহা বলে ওই সুরার নাম আসে এই সুরার আরো অনেক নাম আছে আমি যদি সব স্তরে আপনাদেরকে এই সুরার নামগুলি বিস্তারিত বোঝাতে চাই তাহলে পনেরো দিনে পনেরোটা নামের বেশি আলোচনা হবে এক নাম হলো আলহামদুসরা কেন আলহামদুসরা করে নাম রাখলেন আল্লাহ ইসরা এইটার আলোচনা সবিস্তারে করতে গেলে একদিন শুধু আলহামদু আলোচনা হতে এই সুরার আরেক নাম সুরাতুল ফাতেহা কেন আল্লাহ এই সুরাকে ফাতেহা নামকরণ করলেন বিস্তারিত বলতে গেলে একদিন শুধু ফাতেহার আলোচনা হতে ঠিক তেমনি ভাবে এই সুরার এক নাম আছে উম্মুল কোরআন এই সুরার এক নাম আছে সুরাত এই সুরার এক নাম আছে আসাদুল কোরআন এই সুরার এক নাম আছে সুরাত এই সুরার এক নাম আছে সুরাত তালিমি এইভাবে বহু নাম আছে এই সুরার সাবউল মাসানি আরেক নাম এই সুরার বহু নাম আছে আমি সবগুলি নামের আলোচনা করতে যাব না এবং কয়েকটা সুরা কয়েকটা নামের আলোচনা করব তাও বিস্তারিত নয় শুধু যেই নামের আলোচনা যে অংশটাকে আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকারি এবং বেশি উপকারী মনে করব সেই নামের আলোচনার থেকে সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার তো ইল্লা এই সুরার প্রথম নাম এবং অতি সংক্ষিপ্ত নাম হল সুরাতুল হন্দ আলহামদু সুরা কেন আল্লাহ এই সুরাকে আলহামদু সুরা নামে নামকরণ করলেন সুরার নামকরণ পদ্ধতি আছে আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সুরার নাম বিভিন্ন পদ্ধতিতে রাখেন একটা পদ্ধতি হলো যে সুরার ভিতরের কোন একটা শব্দকে কেন্দ্র করেই পূর্ণ সুরার নামকরণ করে নাম রাখার এক পদ্ধতি সুরাতুল ফতেহার প্রথম শব্দটাই আলহামদু এই জন্য আল্লাহ সম্পূর্ণ সুরাটার নাম রেখেছেন আলহামদু আর একটা পদ্ধতি হলো যে সুরার একটা শব্দকে কেন্দ্র করে নয় সুরার সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে সুরার নাম রাখেন এই সুরার ভিতরে যত বিষয় আলোচনা হবে সবগুলি বিষয়ের ভিত্তিতে আল্লাহ সুরার নাম রাখেন এটি আল্লাহ কোরআনের বিভিন্ন সুরার নাম রাখার দ্বিতীয় পদ্ধতি আলহামদু সুরা নামে যে নামকরণ করেছেন এটা দ্বিতীয় পদ্ধতিতে নয় এটা প্রথম পদ্ধতিতে এই সুরার সমস্ত বিষয় আলহামদু নয় এই সুরার প্রথম শব্দটা মাত্র আলহামদু এই শব্দটাকে কেন্দ্র করেই আল্লাহ এই সুরার নাম রেখেছেন সুরাতুল হামদ আলহামদু সুরা এই আলহামদু শব্দের অর্থ কি এবং আল্লাহ এই এই শব্দকে কেন্দ্র করে এই সম্পূর্ণটা সুরার নাম রাখলেন কেন হামদু হামদু অর্থ হল প্রথমটা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা আমার কথা বুঝে থাকলে বলুন হামদুন আর আলহামদু দুই শব্দের একই অর্থ না না হামদের অর্থ হলো প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা এই সুরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই সমস্ত প্রশংসা যে আল্লাহর বলা হয়েছে এই সুরার প্রথম আয়াতে এখানে একটা তাৎপর্য বন্দাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই একটা শব্দকে কেন্দ্র করে পূর্ণ সুরার নামকরণ করেছে আমাদের বুঝতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে যেই লোকটা বুঝতে পারে সমস্ত প্রশংসা আল্লাহ এই লোকটা আল্লাহর হাতি বন্দা না হইয়া পারে না সমস্ত প্রশংসা আল্লাহর এই কথাটা বুঝতে যার মধ্যে যে পরিমাণ ত্রুটি থাকবে সে আল্লাহর বন্দেগিতে সেই পরিমাণ ত্রুটি করে আমরা যেই আল্লাহর বন্দেগিতে যে পরিমাণ ত্রুটি করি বুঝে নিতে হবে সমস্ত প্রশংসা যে আল্লাহর সেই কথা বুঝতে আমার এই পরিমাণ ত্রুটি আছে কাজেই আমি আল্লাহর হাতি বন্দা হওয়ার জন্য বুঝে নিতে হবে যে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে প্রশংসা কাকে বলে কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা আল্লাহ সর্বগুণে গুণী এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই এই জন্য মুফাসিরিন কেরাম আল্লাহর পরিচিতি আল্লাহর সংজ্ঞা আল্লাহর ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ আলামুল লিজাতিল কাকে বলে আল্লাহ ওই সত্তার নাম আল্লাহ ওই সত্তার নাম যে সত্তা সর্বগুণে গুণী যে সত্তা সর্বগুণে গুণী সেই সত্তার নাম আল্লাহ সর্বগুণে গুণী নয় যেই হোক সে আর যাই কিছু হোক না কেন আল্লাহ হতে পারে আল্লাহর পরিচয়টা সংক্ষেপে বুঝলেন কিনা দেখেন তো সর্বগুণে গুণীর নাম আল্লাহ যিনি সর্বগুণে গুণী নন তিনি আল্লাহ হতে পারেন না কিন্তু কোন কোন মানুষের মধ্যে সর্বগুণে গুণী না হলেও কিছু কিছু গুণ থাকে একজন মানুষের গুণ আছে সে খুব সুন্দর একজন মানুষের গুণ আছে সে খুব জ্ঞানী একজন মানুষের গুণ আছে সে খুব বুদ্ধিমান একজন মানুষের গুণ আছে সে বড় দয়াল এইরকম কিছু কিছু গুণ মানুষের মধ্যে থাকে কিনা থাকে তাইলে আমি জ্ঞানী মানুষটাকে যে বললাম ইনি বড় জ্ঞানী প্রশংসা কার করলাম মানুষের গুণী মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় গুণী প্রশংসা কার করলাম মানুষটা সুন্দর মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় সুন্দর প্রশংসা কার করলাম একটা মানুষের বুদ্ধিমান একটা মানুষকে যে বললাম মানুষটা বড় বুদ্ধিমান প্রশংসা কার করলাম একটা মানুষের তাহলে আমার আলহামদুলিল্লাহ রইল কোথায় সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথা রইল কোথায় এইটা বোঝার জন্য মনে রাখতে হবে আল্লাহর বান্দাদের মধ্যে যার মধ্যে যে পরিমাণ গুণ আছে এই পরিমাণ গুণ তার নিজস্ব নয় একমাত্র আল্লাহর দান যেই মানুষটা সুন্দর সে নিজের ক্ষমতা বলে সুন্দর না আল্লাহর দানে যেই মানুষটা জ্ঞানী সে নিজে নিজেই জ্ঞানী না আল্লাহর দান যেই মানুষটা বুদ্ধিমান সে নিজে নিজেই বুদ্ধিমান না আল্লাহর দান এই কথাটা যখন সমস্ত মানুষ স্মরণ রাখবে আমার রূপ আমার সৌন্দর্য আমার গুণ আমার বিদ্যা আমার বুদ্ধি আমার ধন সম্পদ কিছুই আমার নয় সবগুলি আল্লাহর দান এই কথাটা যারা মনে রাখবে তারা কোনোদিন যে আল্লাহর দানে সে গুণী হইল যে আল্লাহর দানে সে জ্ঞানী হইল যে আল্লাহর দানে সে বিদ্যান হইল যে আল্লাহর দানে সে বুদ্ধিমান হইল যে আল্লাহর দানে সে ধনী হইল ওই আল্লাহর গুলামি না করে পারে না সুতরাং আমার জ্ঞানের জন্য যদি আমি প্রশংসার যোগ্য না হইয়া প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ থাকে আমার বিদ্যার জন্য আমার বুদ্ধির জন্য আমার ধন সম্পদের জন্য যদি আমি প্রশংসা পাওয়ার দাবিদার না হইয়া প্রশংসার যোগ্য যদি আল্লাহ রইলেন তাহলে এবার বলুন তো কিছু প্রশংসা আল্লাহর না সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই জন্যই যে নিজের জ্ঞানের কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে যে নিজের বুদ্ধির কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে যে নিজের ধন সম্পদের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে যে নিজের শক্তি সামর্থ্যের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে সে অহংকারী আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন সরিষার বিন্দু পরিমাণ অহংকার ও যার অন্তরে থাকবে সে এবাদত বন্দীগীর দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না অহংকারের কারণে তাকে জাহান্নামে যেতেই হবে সুতরাং সকল প্রকার অহংকার নির্মূল করার একমাত্র ব্যবস্থা হলো এই কথাটা উপলব্ধি করা যে সমস্ত প্রশংসা আল্লাহ এই কথাটা আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে দেয় বর্তমান সমাজের মুসলমান বিশেষ করে বাঙালি মুসলমানের অনেক এত চালাক এত চালাক যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার মধ্যে কি অহংকার আছে দরকার হইলে পঞ্চাশ বার কথম খাইয়া বলবে আমার মধ্যে কোনো অহংকার নেই আল্লাহ রসুল বলেন সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে তার জাহান নামে যেতেই হবে সরিষার বিন্দু পরিমাণ কি পাহাড় পরিমাণ অহংকার মনে নিয়ে আমরা চলাফেরা করি অথচ জিজ্ঞাসা করলে কথম খাইয়া বলি মোটে অহংকার নাই এজন্য মহাসিরিন কেরাম স্কেল ধার্য করে দিয়েছেন দেখো তুমি স্কেল দিয়া মাপো তারপরে দেখো তোমার অন্তরে অহংকার আছে কিনা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ বুঝার বাকি আছে তোমার এখন সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথা বুঝার এখনো বাকি আছে কারণ তুমি তোমার গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো তোমার আলহামদুলিল্লাহ গেল কোথায় অথচ দৈনিক কত হাজার বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় অর্থটা কি সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর আমার বিদ্যার জন্য আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল আমার বুদ্ধির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল আমার শক্তির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল এই জন্য সবিশার বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে আছে তার আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ বুঝার জন্য আমাদের আগে বুঝে নিতে হবে স্কেল দিয়ে মাপতে হবে আমাদের অন্তরে অহংকার আছে কি নাই কার অন্তরে কি পরিমাণ আছে কেরাম স্কেল ধার্য করে আমি স্কেলটা আপনাদের সামনে পেশ করব স্কেলটা সাথে নিয়ে বাড়িতে চলে যাবেন মাপলে টের ভাবেন আপনার মধ্যে কি পরিমাণ অহংকার আছে যার মধ্যে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও আছে তারও আলহামদুলিল্লাহ বুঝার কারণ আলহামদুলিল্লাহ অর্থ কি কিছু প্রশংসার মালিক আমি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ কিছু অহংকার যদি আমার থাকে তাহলে আমার আলহামদুলিল্লাহ বলাটা সত্য বাস্তব না অবাস্তব আমি আলহামদুলিল্লাহ অবাস্তব বলি আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না আমি অহংকারী এই সত্যগুলি বুঝাবার জন্য আল্লাহ এই সুরার প্রথম শব্দই আলহামদু ধার্য করেছেন এবং সুরাটার নামকরণ করেছেন সুরাতুল হামদ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পেশ করি মহাশ্রীন লেখেন তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা মন যদি বলে যে আমার মধ্যে কিছু গুণ আছে আমি অনেক সুন্দর আমি অনেক জ্ঞানী আমি অনেক বিদ্যান আমি অনেক বুদ্ধিমান আমি অনেক শিক্ষিত আমি অনেক হুঁশিয়ার আমি অনেক চালাক এই গুণগুলি যদি তোমার কাছে আসে তোমার মন সাক্ষী দেয় এবার তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য না যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যে দুই নম্বর প্রশ্ন তোমার মনকে প্রথমে প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা অবশ্যই তোমার মন বলবে যে আমার মধ্যে কিছু গুণ আছে আমি যে কথা বলতে পারি এই দপ্তর থাকবো আমি যে আপনার কথা শুনতে পারি এই দপ্তর থাকবো গুণ কোন জীব জানোয়ার তো আমার মতো কথা বলতে পারে না সুতরাং কথা বলতে পারাও একটা গুণ কোন গাছ তো চলতে পারে না আমি যে চলতে পারি এই দপ্তর একটা গুণ কাজেই নিরপেক্ষ মনকে যখন জিজ্ঞেস করবেন তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা অবশ্যই নিরপেক্ষ মন সাক্ষী দিবে যে আমার মধ্যে কিছু গুণ আছে এক নম্বর প্রশ্নের জবাব পরীক্ষা রইল এবার দুই নম্বরে আপনার মনকে প্রশ্ন করেন তোমার মধ্যে যে গুণগুলি আছে এইগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা তখন যদি মন বলে যে না এই গুণগুলি তো আমি নিজে নিজে হাসিল করতে পারিনি আমি নিজে নিজে সুন্দর হতে পারিনি আমি নিজে নিজে ধনী হতে পারিনি আমি নিজে নিজে বিদ্যান হতে পারিনি আমি নিজে নিজে বুদ্ধিমান হতে পারিনি আমার সবগুলি গুণ তো আল্লাহর দান এই জন্য আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই প্রশংসা পাওয়ার যোগ্য হলেন যিনি দান করেছেন তিনি এবার বলো আলহামদুলিল্লাহ বুঝলে কিনা সমস্ত প্রশংসা আল্লাহর আমার রুহের জন্য প্রশংসা আল্লাহর আমার বিদ্যার জন্য প্রশংসা আল্লাহর আমার বুদ্ধির জন্য প্রশংসা আল্লাহর আমার ধন সম্পদের জন্য প্রশংসা আল্লাহর আমার সন্তানাদির জন্য প্রশংসা আল্লাহর আমার যা কিছু আছে সবগুলির জন্য প্রশংসা আল্লাহ এই কথা যদি তোমার মন সাক্ষী দেয় তাহলে তোমার মধ্যে অহংকার নাই তোমার আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝে থাকলে এবার বলেন তো আমাদের কতজনের আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি মন বলে যে আমার বিদ্যার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য আমার রূপের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য আমার বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে বুঝে নিতে হবে আমার অন্তরে অহংকারের বীজ আছে এটার নাম অহংকারের বীজ আরেকটা আছে অহংকারের তারা আরেকটা আছে অহংকারের ডাল ভালা আরেকটা আছে অহংকারের ফসল অহংকার কত ভাগে বিভক্ত হইল চার ভাগে কারো অন্তরে আছে অহংকারের বীজ কারো অন্তরে আছে অহংকারের চারা কারো অন্তরে আছে অহংকারের গাছ কারো অন্তরে আছে অহংকারের ফল কার মধ্যে বীজ আছে কার মধ্যে চারা আছে কার মধ্যে ডাল ভালা আছে কার মধ্যে ফল সে বুঝার জন্য অহংকারের বীজ কোনটা কিনে নিতে হবে অহংকারের চারা কোনটা বুঝে নিতে হবে অহংকারের ডাল ভলা কোনটা বুঝে নিতে হবে অহংকারের ফল কোনটা বুঝে নিতে হবে যদি বুঝার পরে যদি দেখি আমার মধ্যে এই চারটার কোন একটা আছে তাহলে বুঝতে হবে এখনো আমি আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না তালে তালে কই সমস্ত প্রশংসা মুখে কই আল্লাহর আর মনে মনে ভাবি অনেক প্রশংসা আমার আলহামদুলিল্লাহ কার কি পরিমাণ ঠিক আছে আলহামদুলিল্লাহ অর্থ কি কিছু প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আমার মন তো সাক্ষী দেয় যে আমার কিছু গুণের জন্য আমিও প্রশংসা পাইতে পারি তাহলে আমার সমস্ত প্রশংসা আল্লাহর কথাটা সত্য হইল না মিথ্যা হইল মিথ্যা হইল প্রতিদিন মিথ্যা বলি আলহামদুলিল্লাহ বলি মিথ্যা বলি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা মুখে বলি আর মনে বলে আমিও কিছু প্রশংসা পাওয়ার দিন মুহাসিরিন একরাম লিখেছেন অহংকারের বীজের নাম উজ তরিকতের ভাষায় উজ একটা কথা আছে অহংকারের সারার নাম কিবিল অহংকারের গাছের নাম তাকাব্বু অহংকারের ফলের নাম ইস্তেকবার অহংকারের বীজের নাম উজ অহংকারের চারার নাম কিবির অহংকারের গাছের নাম তাকাব্বু অহংকারের ফলের নাম ইস্তেকবার এই শব্দগুলি আরবি হওয়ার কারণে আপনারা মনে নাও রাখতে পারেন কিন্তু বীজ কোনটা অবশ্যই বুঝলে মনে রাখতে পারবেন তারা কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন অহংকারের গাছ কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন অহংকারের ফল কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন মনে রাখা দরকারি নয় শুধু অবস্থাগুলি মনে রাখা দরকারি যেন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক হয় আলহামদুলিল্লাহ যদি ঠিকই হইল না এই সুরার নাম হইল কেন এটা আমার বোঝা হইল না বুঝলাম কিন্তু বাতির আলু হইলাম চোখের আলু ঠিক হইল না লেখেন অহংকারের বীজ কোনটা মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য এটার নাম অহংকারের বীজ আর যদি মুখে প্রকাশ করতে থাকে আমার আমার কি কোনো গুণ নাই আমার কি কোনো শক্তি নাই আমার কি কোনো কিছু নাই এটা হলো অহংকারের সারা মনে মনে যদি বলে আমারও আছে এটার নাম অহংকারের বীজ এই কথাটা মুখে প্রকাশ করলে এটা সারা গজাইল মুখে প্রকাশ করলে সারা গজাইল অপরের সাথে যখন তুলনা করবে তার নাই আমার আছে ডাল ভালা দিল যার সাথে তুলনা করলো তারে ছোট সাব্যস্ত করতে চায় আর নিজেকে বড় সাব্যস্ত করতে চায় যারে ছুটো রাখতে চায় তারে যদি ছুটো রাখতে কোনো বাধার সম্মুখীন হয় যার থেকে নিজের বড় প্রমাণ করতে চায় বড় প্রমাণ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয় যারে ছুটো বানাইয়া রাখতে চায় পারে না বাধা তার উপর অভিশার করে এই অভিশারটা হলো অহংকারের ফসল বুঝে থাকলে বলুন বর্তমান দুনিয়াতে কি কোনো মানুষ কোনো মানুষের উপর অভিশার করে করে না কোন মুসলমানে করে না করে অবিচারটা কিসের ফসল অহংকারের গাছ ফল ধরছে অহংকারের গাছ ফল দোষে এরা আলহামদুলিল্লাহ ঠিক তাই আলহামদুলিল্লাহ কয় মিশা করে যারা কোন মানুষের সাথে অবিচার করে এরা আলহামদুলিল্লাহ মিথ্যা বলে সমস্ত প্রশংসা আল্লাহর বলে না মুখে বলে কিন্তু অন্তরে বলে প্রশংসা আমারও আছে যারা নিজেকে অপরের চেয়ে বড় দাবি করে এরা আলহামদুলিল্লাহ বলে মিথ্যা বলে মুখে বলে অন্তরের দ্বারা বলে না যারা অপরকে ছুটো আর নিজেকে বড় বলে এরা আলহামদুলিল্লাহ ঠুটের দ্বারা বলে অন্তরের দ্বারা যারা নিজের গুণের জন্য নিজেকে মনে মনে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে এরা আলহামদুলিল্লাহ ঠুটের দ্বারা বলে অন্তরে বলে না এটার নাম হইল মুনাফিকি আলহামদুলিল্লাহ মুনাফিকি আলহামদুলিল্লাহ মুনাফিকি কিরকম দেখেন আল্লাহ তকরাবুল আলমী বলেন ইদা যা আকাল মুনাফিকুন হে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার কাছে যখন মুনাফিকরা আসে তারা বলে এমন মুনাফিকরা যে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল আপনি যে আল্লাহর রাসুল এটা তো আল্লাহ ভালোভাবেই জানেন কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা যে বলে আপনি রাসুল্লাহ মিথ্যা মুনাফিকরা যে রাসুল্লাহকে রাসুল্লাহ বলে সত্যই বলে না মিথ্যা বলে রসুল কি সত্য নবী না মুনাফিকরা তো নবী নবী রে নবী কইল রসুল তো সত্যি আল্লাহ রসুল মুনাফিকরাও তো ওনাকে আল্লাহ রসুল কইল তাহলে সত্য রসুল রে রসুল কইল মিথ্যা বললো কিভাবে আল্লাহ বলেন এটা এদের মুখের কথা বুকের কথা নয় কথা বুঝতে পারলেন যে মুনাফিক মুনাফিক হইল মিথ্যা কথা বলে না সত্য কথা বলে কথার বোঝার জন্য বাস্তবিকই কি মুহাম্মাদুর রসুল্লাহ কথাটা মিথ্যা বাস্তবিকই কি মুহাম্মাদুর রসুল্লাহ কথাটা মিথ্যা হ্যাঁ, সত্য মোনাফিকরা মুহাম্মাদুর রসুল্লাহ বললো মিথ্যাবাদী কিভাবে হইল বলে কথাটা সত্য কিন্তু মুনাফিকের অন্তরটা মিথ্যা মুনাফিকের অন্তরটা মিথ্যা ঠিক তেমনি ভাবে আমরা যারা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কথাটা সত্য কিন্তু যারা মনে করি আমারও কিছু প্রশংসার ব্যাপার ব্যাপার সেপার আছে যারা মনে মনে বলি আমারও আমারও কিছু প্রশংসার যোগ্যতা আছে আমার মুখে যে বলি আলহামদুলিল্লাহ যে মুমিনের মতো বলি না মুনাফিকের মতো বলি এই রকম মুনাফিক যেন কোন মুসলমান না হয় সেই কথা শিক্ষা দিয়া আল্লাহ শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছেন এই বোঝার জন্যই আল্লাহ এই সুরাকে আলহামদু সুরা নামে নামকরণ করেছেন বুঝে থাকলে বলুন তো আলহামদু সুরা এই সুরার নাম কেন আল্লাহ রাখলেন এটা বুঝার ভিতরে কি আমাদের জীবন গড়ার কিছু আছে আমাদের নিজেদের সংশোধন করার মতো গড়ার মতো কি কিছু আছে অবশ্যই আছে কিন্তু সমস্যা হল কার অন্তরে অহংকারের বীজ আছে কার অন্তরে অহংকারের চারা আছে কার অন্তরে অহংকারের গাছ আছে কার অন্তরে অহংকারের যত ফল ফসল হইছে এটা নিজে নিজে অনেক সময় ধরা যায় না এই কারণে জিজ্ঞেস করলে সালাদ বাঙালি পাঁচবার কসম খাইয়া কয় আমার মধ্যে অহংকারের লেস মাত্র নেই আমার মধ্যে অহংকারের লেস মাত্র নেই আমি যে স্কেলটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি বুঝে থাকলে অবশ্যই কার অন্তরে অহংকারের বীজ আছে তাও টের পাবেন কার অহংকারের বীজের চারা গলাইছে তাও টের পাবেন কার অন্তরে অহংকারের চারায় ডাল ভালা হইছে তাও টের পাবেন কার অন্তরের অহংকারের গাছে বল ফসল ধরছে তাও টের পাবেন মন যদি বলে আমি প্রশংসার যোগ্য বুঝে নিবেন আপনার অন্তরে অহংকারের বীজ আছে মুখে যদি সেটা প্রকাশ করে তাহলে বীজের সারা গলাইছে অন্যদের সাথে যদি নিজের যোগ্যতাকে করে বলে সেও যোগ্য আমি যোগ্য তাহলে এটা অহংকারের ডালপালা আর যারে ও যোগ্য সাব্যস্ত করতে চায় সাব্যস্ত করতে গিয়া যদি বাধার সম্মুখীন হয় তখন তার সাথে যদি অবিচার শুরু করে অহংকারের গাত ফসল হয়েছে আমার কথা বুঝে থাকলে আমি আশা করি আপনারা টের পাবেন কারণ তর কোনটা আছে একজনে তার একজনে টের নাও পাইতে পারে কিন্তু প্রত্যেকেই নিজেরটা টের পাবেন যে আমার অন্তরে অহংকারের বীজ আছে না সারা গোলাইছে না দাল ভালা দিছে ফসল নয় যদি ফসল ধরে থাকে তবু আমি আলহামদুলিল্লাহ কথার মধ্যে আমি মিথ্যাবাদী যদি আমার অন্তরে অহংকারের ডালপালা দিয়া থাকে আমিও আলহামদুলিল্লাহ কথার মধ্যে মিথ্যাবাদী যদি আমার অন্তরে অহংকারের বীজে তার আগজয়ে থাকে আমিও আলহামদুলিল্লাহ বলাতে আমি মিথ্যাবাদী আমার অন্তরে যদি অহংকারের বীজও থাকে তবু আমি যে বলি আলহামদুলিল্লাহ সমস্ত মিথ্যাবাদী যেন কোনো মুমিন না হয় এইরকম মিথ্যাবাদী যেন কোনো মুসলমান না হয় সেই শিক্ষা দিয়ে আল্লাহ এই সুরার শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহ এবং এই তথ্য বুঝাবার জন্য এই সুরার নামকরণ করেছেন আলহামদু সুরা আলহামদু সুরা নামে নামকরণের বাহিত্যতা তাৎপর্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ আলমিন এই সুরার যত নাম রেখেছেন যত নামে নামকরণ করেছেন এর মধ্যে একটা নাম হলো সুগাতুল হামদ আলহামদুসুরা এই নামে সর্বসাধারণ মুসলমান এই সুরাকে সহজে কি আলহামদুসুরা বললেই সর্বসাধারণ বুঝে এই সুরার নাম আলহামদুসুরা শিক্ষিত সমাজের কাছে এই সুরার নাম সুরাতুল ফাতেহা বললে তারা সহজে বুঝে সুরাতুল ফাতেহা এবার আমরা বোঝার চেষ্টা করব ফাতেহা শব্দের অর্থ কি এই সুরাকে ফাতেহা নামে নামকরণের কারণ কি এটা জান কথা ফাতেহা শব্দের অর্থ হল উদ্বোধনকারী যে জিনিসের দ্বারা কোনো কিছু ওপেনিং করা হয় যার দ্বারা কোনো কিছু খোলা হয় যার দ্বারা কোনো কিছু শুরু করা হয় তাকে বলা হয় ফাতেহা এই ফাতেহা শব্দ থেকেই মিফতাহ শব্দটা গঠিত মিফতাহ শব্দের অর্থ চাবি চাবিকে মিস্তা বলে কেন এটার দ্বারা তালা খোলা হয় তালা খোলা হয় তালা না খোলা পর্যন্ত এই তালাবদ্ধ ঘরের ভিতরে কি আছে দেখা যায় না জানতে পারা যায় না বুঝতে পারা যায় না ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতেহা না পর্যন্ত এই কোরআনের ভিতরে কি আছে জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায় না জানতে পারা যায় না বুঝতে পারা যায় না যেহেতু সুরাতুল ফাতেহা বোঝার মাধ্যমে কোরআন বোঝা এর উদ্বোধন হইয়া যায় খোলা হইয়া যায় কোরআনের জ্ঞান এই সুরাতুল ফাতেহার জ্ঞানের দ্বারা খুলে যায় এই জন্য আল্লাহ ফকরাবুল এই সুরাকে সুরাতুল ফাতেহা নামে নামকরণ করেছেন ফাতেহা শব্দের অর্থ যার দ্বারা কোনো কিছু খোলা হয় সুরায় ফাতেহার জ্ঞানের দ্বারা তিসপাড়া কোরআনের জ্ঞান খুলে যায় ফাতেহার জ্ঞানের দ্বারা তিসপাড়া কোরআনের জ্ঞান খুলে যায় ফাতেহার তিলাওয়াতের দ্বারা কোরআন তিলাওয়াতের দ্বার উদ্ঘাটন হয়ে যায় ফাতেহা বুঝার দ্বারা কোরআন বুঝার দ্বার উদ্ঘাটন হয়ে যায় এমনকি নামাজের ভিতরে সুরায় ফাতেহা পড়ার দ্বারা তিসপাড়া কোরআন পড়ার দরজা খুলে যায় এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরাকে সুরাতুল ফাতেহা নামে নামকরণ করেছেন এর দ্বারা কোরআন খোলা হয় কোরআন তেলাওয়াত ফাতেহার দ্বারা খোলা হয় কোরআন বুঝাও ফাতেহার দ্বারা খোলা হয় নমাজের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থাও ফাতেহার দ্বারা খোলা হয় এই জন্য সুরাত এই সুরাকে আল্লাহ সুরাতুল ফাতেহা নামে নামকরণ করেছেন এই সুরার আরেক নাম সুরাতুল শিফা শিফা শব্দের অর্থ আরোগ্য রোগ মুক্তি এই সুরাকে আল্লাহ সুরাত শিফা নামে নামকরণ করেছেন কেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এমন কোন রোগ আল্লাহ সৃষ্টি করেননি যে রোগের চিকিৎসা সুরাতুল ফাতেহার দ্বারা হয় না শুধুমাত্র মরণের কোন চিকিৎসা নাই মরণ ছাড়া আল্লাহর রাসুল বলেন সর্বরোগের চিকিৎসা সুরাতুল ফাতেহা সর্বরোগের চিকিৎসা সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা পরে ফুক দিলে যে কোন রোগের চিকিৎসা হয় হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন কিন্তু এই সিফা সুরাতুল সিফা নামের অর্থ বুঝতে গেলেই আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে আর ডাক্তার কেন তাহলে আর মেডিকেল কলেজ কেন তাহলে আর ফার্মেসি কেন তাহলে আর ঔষধ কেন পুরাতন ফাতেহা যদি সর্বরোগের চিকিৎসা হয় তাইলে তো ডাক্তারেরও দরকার নাই ফার্মেসিরও দরকার নাই মেডিকেল কলেজেরও দরকার নেই এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখা দরকার রাতুল যে বলেছেন সুরাতুল ফাতেহা পরে ফুক দিলে সর্বরোগের চিকিৎসা হয় এটা বিনা সত্য নয় দুইটা সত্য সাপেক্ষ একটা সত্য হল যে মুখ চূড়ায় পাতেহা পরে ফুক দিবে মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে দুই নম্বর সত্য হল যারা রূপ মুক্তির জন্য সুরায় পাতেহা পরা ফুক গ্রহণ করবে আল্লাহর কালামের প্রতি তাদের পূর্ণ থাকতে হবে পূর্ণ বিশ্বাস থাকতে হবে কারো অন্তরে যদি সন্দেহ থাকে যে মৌলবী সাপ কোরআন ফু দিলে এত বড় জটিল রূপ ভালো হবে কিনা কে জানে তার ভালো হবেই না হবেই না অথবা যার মুখ আল্লাহর পছন্দসই নয় সে হাজার বার ফাতে করে ফুক দিলে রূপ সারবেই না এখন যেখানে একিনওয়ালা অন্তর নাই যেখানে সই মুখ নাই সেখানের মানুষ কি রুগে ভুগে মরবে না বিকল্প ব্যবস্থার দরকার এই বিকল্প ব্যবস্থার জন্য ঔষধ তৈরি করতে হয় বিকল্প ব্যবস্থার জন্য ফার্মেসি রাখতে হয় বিকল্প ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ রাখতে হয় বিকল্প ব্যবস্থার জন্য ডাক্তার থাকতে হয় আমার কথা বুঝে থাকলে বলুন এই ডাক্তারি চিকিৎসা কি এক নম্বরটা না বিকল্পটা এক নম্বর চিকিৎসা সুরাতুল ফাতেহা এই জন্য আল্লাহ রসুল বলেছেন সুরাতুল ফাতেহা সর্বরোগের চিকিৎসা এই ব্যাপারে আদিস শরীফে একটা ঘটনা আছে বড় চমৎকার একজন সাহাবায় কেরম রবি আল্লাহ মাজমাইন বিদেশ ভ্রমণে ছিলেন এমত অবস্থায় সন্ধ্যা হয়ে গেল রাস্তায় এক জনপদে গিয়া এক বস্তিতে গিয়া তাদের কাছে রাত্রি যাপনের জন্য আশ্রয় চাইলেন যে আমরা মুসাফির বিদেশ ভ্রমণকারী রাত্রি যাপনের উপযোগী কোন জায়গা আমাদের নাই তোমাদের বাড়ি ঘরে আমাদেরকে জায়গা দাও রাত্রি রাত্রি যাপন করার জন্য ওই বস্তির লোকেরা এই কাফেলাকে রাত্রি যাপনের জন্য স্থান দিতে রাজি হইল না এই সমস্ত সাহাবায় গ্রাম তাদের কাছে রাত্রি যাপনে আশ্রয় না পাইয়া মাঠে মরুভূমিতে তাবু টানাইয়া রাত্রি যাপন করে এই রাত্রে এই বস্তির লোকদের সর্দারকে সাপে কাটল সাপে কাটার যত চিকিৎসা তারা জানে সব চিকিৎসা করলো কিন্তু কোনো ফল হইল না রাত পোহাইয়া তারা এই সর্দারের সাপে কাটার চিকিৎসায় বিফল হইয়া ওই মাঠে তাবু টানানেওয়ালা সাহাবায় গ্রামের কাছে আসলো এটা বলল যে তোমরা কি কেউ সাপে কাটা রুগীর চিকিৎসা করতে পারো তারা বললেন আমরা পারি তারা বললো আমাদের রুগীকে চিকিৎসা করে দাও তারা বললেন দেখো তোমরা মুসাফিরকে মুসাফিরকে আশ্রয় দেওয়া এটা একটা মানবতা এতটুকু মানবতাও তোমরা আমাদের সাথে করনি আমাদেরকে রাত্রি যাপনের জন্য আশ্রয়টুকু তোমরা দাওনি কাজে এখন যদি তোমাদের সাফে কাটা রোগীর চিকিৎসা আমরা করি আর এর দ্বারা যদি তার রোগ সারে তাহলে আমাদেরকে বিনিময় কি দিবে আগে চুক্তি করো আগে কন্ট্যাক্ট করো তোমাদেরকে আর বিনামূল্যে চিকিৎসা আমরা করবো না তখন তারা বিশাল এক পাল ছাগল দেখাইয়া বলল এই ছাগলের পাল সবগুলি তোমাদেরকে দিয়া দেব যদি তোমরা আমাদের রুগীর চিকিৎসা করে দেব তখন এই সাহাবায় কেরামের কাপেলার একজন সুরাতুল ফাতেহা পরে ওই সাফে কাটা রুগীকে ফুক দিলেন সুরাতুল ফাতেহা পরা ফুকে ভালো হয় এই ঘটনার দ্বারা রসুলের হাদিসের সত্যতা প্রমাণ হইল কিনা যে সুরাতুল সর্বরোগের চিকিৎসা এই জন্য আল্লাহ এই সুরাকে সুরাতুস শিফা নামে নামকরণ করেছেন শিফা শব্দের অর্থ হইল চিকিৎসা রোগ মুক্তি এই রোগ মুক্তির সুরা নামে আল্লাহ এই সুরাকে এই জন্য নামকরণ করেছেন রুগী ভালো হইল এক পাল ছাগল তাদেরকে দিয়া দিল ছাগলের ফাল নিয়ে তারা যখন বাড়িতে ফিরে আসলেন তখন তাদের মধ্যে একটা মশালা নিয়ে দ্বিমত হইয়া গেল কি মশালা তাদের মধ্যে একদল বলতেছেন যে আল্লাহর কালাম করে ফু দিয়েছ দুনিয়ার দন কামাই করেছ আল্লাহর কালামকে দুনিয়ার দন কামাই করার কাজে ব্যবহার করা যায় হবে না আরেকজন বলেছেন আল্লাহর কালাম ব্যবহার করেছি এবাদত হিসাবে নয় চিকিৎসার জন্য কোন রুগীর চিকিৎসা করে পয়সা গ্রহণ করা দন গ্রহণ করা অবশ্যই যায় একদল সাহবাই কেরামের মত হইল আল্লাহর কালাম কইরা যে পয়সা যে দন পাওয়া গেল এই দন উপভোগ করা যায় হবে না আরেক দলের কথা হলো আল্লাহর কালাম এবাদত হিসাবে ব্যবহার করছি না চিকিৎসা হিসাবে ব্যবহার করছি চিকিৎসা করে যেমন ভাবে দন গ্রহণ করা যায় সুরাতুল ফাতেহা করিয়া রুগীকে ফু দিয়া তার বিনিময় নেওয়া যায় দুই দল সাহাবার মধ্যে একতলা বইয়া এই ঘটনাটা রসুলের সামনে তারা পেশ করলেন যেহেতু তখনকার যুগে রাসুল বিদ্যমান ছিলেন যে কোনো বিষয় নিয়ে দ্বিমত হইলেই রসুলের কাছে পেশ করলে তার সমাধান হয়ে যেত দুদল রসুলের কাছে তাদের এই ঘটনা পেশ করলেন রসুল করিম সাল্লাম সমাধান দিয়ে বললেন নিঃসন্দেহে তোমরা এই ছাগলগুলি খাইতে পারো ব্যবহার করতে পারো যদি তোমাদের সন্দেহ থাকে জায়েজ হবে কিনা তাহলে খাওয়ার সময় আমাকেও হয় রসুল নিজেকে খাওয়াইবার জন্য বললেন কেন ছাগল খাওয়ার লুবে লুবি হইয়া না নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য এই ঘটনার থেকে মুহসিদিন একরাম লেখেন যে কোরআনের কোন অংশ যদি কেউ কোন রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করে সেটা এবাদত করে সেটা চিকিৎসা এই সময় কোরআন তেলাওয়াতের কোনো সোয়াব হবে না তবে পয়সা নেওয়া যায় হবে আর যেখানে কোরআন তেলাওয়াত করলে সোয়াব হয় সেখানে পয়সা নেওয়া যায় হবে যেমন মুর্দার নামে সোয়াব রেশানি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করলাম এই কোরআন তেলাওয়াতটা এবাদত এর বিনিময়ে সোয়াব হয় এই সোয়াব আমার মুর্দা পাবে এর বিনিময়ে পয়সা নেওয়া যাবে রুগীকে সুখ দেওয়ার জন্য চিকিৎসার জন্য কোরআন সেলাবাদ করলাম এর দ্বারা পয়সা নেওয়া যাবে কিন্তু সব হবে না তাহলে কোরআন তেলাবাতের দুইটা দিক একটা হলো সবের জন্য করলে পয়সা নেওয়া যাবে না আর একটা হলো চিকিৎসা নেওয়ার জন্য করলে পয়সা নেওয়া যাবে কিন্তু সব হবে না আমরা পৃথক পৃথক ভাবে না বোঝার কারণে অনেকে যেখানে পয়সা নেওয়া জায়েজ হবে সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি না আর যেখানে পয়সা নেওয়া জায়েজ নয় সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি এই ভুলগুলো বুঝে কেন হয় কোরআন তেলাওয়াতের এই দুইটা সাইট দুইটা দিক